আকাশের মত মোর হৃদয়টা করে দাও জমিনের মত তুমি ধৈর্য দিয়ে দাও আকাশের মত মোর হৃদয়টা করে দাও জমিনের মত তুমি ধৈর্য দিয়ে দাও আকাশের মত মোর হৃদয়টা করে দাও জমিনের মত তুমি ধৈর্য দিয়ে দাও সয়ে যেতে পারি যেন সব দুঃখ সয়ে যেতে পারি যেন সব দুঃখ এমন হৃদয় তুমি আমাকে দাও আকাশের মতো এই হৃদয়টা করে দাও জমিনের মতো তুমি ধৈর্য দিয়ে দাও আকাশের মতো এই হৃদয়টা করে দাও জমিনের মতো তুমি ধৈর্য দিয়ে দাও সয়ে যেতে পারি যেন সব দুঃখ সয়ে যেতে পারি যেন সব দুঃখ এমন হৃদয় তুমি আমাকে দাও আকাশের মতো এই হৃদয়টা করে দাও জমিনের মতো তুমি ধৈর্য দিয়ে দাও আকাশের মতো এই হৃদয়টা করে দাও জমিনের মতো তুমি ধৈর্য দিয়ে দাও জুলুমে জুলুমে হৃদয় আমার পুড়িছে অন্তর বইছে হাহাকার জুলুমে জুলুমে হৃদয় আমার পুড়িছে অন্তর বইছে হাহাকার অগদয়াময় সনন নয় অগদয়াময় সনন নয় তোমার কমল ছোঁয়া আমাকে বোলাও আকাশের মতো এই হৃদয়টা করে দাও জমিনের মতো তুমি ধৈর্য দিয়ে দাও আকাশের মতো এই হৃদয়টা করে দাও জমিনের মতো তুমি ধৈর্য দিয়ে দাও সয়ে যেতে পারি যেন সব দুঃখ সয়ে যেতে পারি যেন সব দুঃখ এমন হৃদয় তুমি আমাকে দাও আকাশের মতো এই হৃদয়টা করে দাও জমিনের মতো তুমি ধৈর্য দিয়ে দাও আকাশের মতো এই হৃদয়টা করে দাও জমিনের মতো তুমি ধৈর্য দিয়ে দাও তোমার রহমের আশায় আশায় কেটেছে রজনী কান্নায় কান্নায় তোমার রহমের আশায় আশায় কেটেছে রজনী কান্নায় কান্নায় দেখে যেতে চাই শত অন্যায় দেখে যেতে চাই শত অন্যায় কখনো যদি তুমি সেই দিন ফিরাও আকাশের মতো এই হৃদয়টা করে দাও জমিনের মতো তুমি ধৈর্য দিয়ে দাও আকাশের মতো এই হৃদয়টা করে দাও জমিনের মতো তুমি ধৈর্য দিয়ে দাও সয়ে যেতে পারি যেন সব দুঃখ সয়ে যেতে পারি যেন সব দুঃখ এমন হৃদয় তুমি আমাকে দাও আকাশের মতো এই হৃদয়টা করে দাও জমিনের মতো তুমি ধৈর্য দিয়ে দাও আকাশের মতো এই হৃদয়টা করে দাও জমিনের মতো তুমি ধৈর্য দিয়ে দাও তুমি যদি চাও গো কষ্ট দিতে হাসি মুখে পারিও গো সব মেনে নিতে তুমি যদি চাও গো কষ্ট দিতে হাসি মুখে পারিও গো সব মেনে নিতে জ্বালাশয় বা সমুখে যাবার জলাশইবার সমুখে যাবার এমন সাহস তুমি এ বুকে এনে দাও আকাশের মতো এই হৃদয়টা করে দাও জমিনের মতো তুমি ধৈর্য দিয়ে দাও আকাশের মতো এই হৃদয়টা করে দাও জমিনের মতো তুমি ধৈর্য দিয়ে দাও সয়ে যেতে পারি যেন সব দুঃখ মেনে নিতে পারি যেন সব কষ্ট এমন হৃদয় তুমি আমাকে দাও আকাশের মতো এই হৃদয়টা করে দাও জমিনের মতো তুমি ধৈর্য দিয়ে দাও আকাশের মতো এই হৃদয়টা করে দাও জমিনের মতো তুমি ধৈর্য দিয়ে দাও আকাশের মতো এই হৃদয়টা করে দাও জমিনের মতো তুমি ধৈর্য দিয়ে দাও আকাশের মতো এই হৃদয় ঠান্ডা করে দাও